সীমান্তে ওই ঠেঠা কোন হারামির বেটা সীমান্তে ওই ঠেঠা রে কোন বাঙালির ঠেঠা ধৈরা তারে মাজায় ঘরে মুগুর দিয়া পেটা পেটারে পেটারে পেটারে পেটারে পেটারে পেটারে সীমান্তে ওই ঠেঠা কোন হারামির বেটা সীমান্তে ওই ঠেঠা রে কোন বাঙালির ঠেঠা এটারে এটারে একদিকে ওই উথাল সাগর তিন দিকে দুশ্মন একদিকে ওই উথাল সাগর তিন দিকে দুশ্মন দুশ্মনের এই বন্দিশালায় থাকবি কতক্ষণ দুশ্মনের এই বন্দিশালায় থাকবি কতক্ষণ আর দেরি নয় থাকতে সময় একদিকে পথ ছোটা ওরে আর দেরি নয় থাকতে সময় একদিকে পথ ছোটা ছোটা রে ছোটা রে ছোটা রে সীমান্তে ওই দেখা কোন হারামির দেখা সীমান্তে ওই দেখা রে কোন বাঙালির দেখা ধৈরা কারে মাজায় ঘরে মুগুর দিয়া পেটা পেটারে পেটারে পেটারে পেটারে পেটারে পেটারে যাসনে ভুলে তাদের কথা জাতির জীবন যারা যাসনে ভুলে তাদের কথা জাতির জীবন যারা পূর্ব শরীর গর্ব গাথা রাত দিয়ে পাহারা পূর্ব শরীর গর্ব গাথা রাখ দিয়ে পাহারা যাসনে ভুলে বাংলা মোদের বাপ দাদাদের ভিটা করে যাসনে ভুলে বাংলা মোদের বাপ দাদাদের ভিটা ভিটারে ভিটারে ভিটারে সীমান্তে ওই দেখা কোন হারামির বেটা সীমান্তে ওই দেখা রে কোন বাঙালির জেঠা ধৈরা তারে মজায় ঘরে মুগুর দিয়া পেটা পেটারে পেটারে পেটারে ভরে গেছে রে ভাই ভিনদেশি গোলামে দেশটা ভরে গেছে রে ভাই ভিনদেশি গোলামে দিল্লি ওয়াশিংটনের গোলাম রয় বাঙালি নামে দিল্লি ওয়াশিংটনের গোলাম রয় বাঙালি নামে সব গোলামের নাক কেটে দে চান্দিতে মার ঝাঁটা করে সব গোলামের নাক কেটে দে চান্দিতে মার ঝাঁটা ঝাঁটা রে ঝাঁটা রে ঝাঁটা রে সীমান্তে ওই বেটা কোন হারামির বেটা সীমান্তে ওই দেখা রে কোন বাঙালির জেঠা ধৈরা তারে মাজায় ঘাড়ে বুকুর দিয়া পেটা পেটারে পেটারে পেটারে পেটারে পেটারে পেটারে যেমনি করে যাচ্ছে লড়ে কাশ্মীরি জঙ্গিরা যেমনি করে যাচ্ছে লড়ে কাশ্মীরি জঙ্গিরা তেমনি করে যুদ্ধ করে ভেঙ্গে দে পিঞ্জি কাটা দিয়েই তুলতে হবে কাটা ওরে বাঁচতে হলে কাটা দিয়েই তুলতে হবে কাটা কাটারে কাটারে কাটারে সীমান্তে ওই দেখা কোন হারামির বেটা সীমান্তে ওই দেখা রে কোন বাঙালির জেঠা ধৈরা তারে মাজায় ঘাড়ে মুগুর দিয়া পেটা পেটারে পেটারে পেটারে পেটারে